পিছে কেন আর থাকবে পড়ে বল মুসলিম আজ জেগে ওঠো আজ নবীনের সাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বল মুসলিম আজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বড় মুসলিমান জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পড়ে নয়া তাজ শিরে পড়ে নয়া তাজ তোমাদের আছে গৌরবতীত আছে দীপ্ত ভবিষ্যৎ তোমাদের আছে গৌরবতী তোমরা পারবে ফিরিয়ে আনতে হারানো সে খেলাফত তোমরা পারবে ফিরিয়ে আনতে হারানো সে খেলাফত সব মতবাদ ধুলায় লুটায় কোরআন হাতে নামাজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিমাজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া শিরে পরে নয়া যে অশ্ব আরোহী বঙ্গ করেছে জয় যে দশ অশ্ব আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে সুপ্ত আছে সে বীরদের পরিচয় তোমাদের আজ সুস্থ আছে সে বীরদের পরিচয় পরাধীনতার জিঞ্জির ভেঙে গরজে ওঠো আজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পরে বলো মুসলিম জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিমাত জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পরিবেশিত হল জিহাদি নিবেদন হুঙ্কার প্রযোজনায় রণাঙ্গন শিল্পী গোষ্ঠী